জমাতে গিয়ে আসলের দিকে ফিরে আসে ফাউহনের জমা আফওয়াহ তো আফওয়া শব্দটি এখানে ব্যবহার হয়েছে তারা চায় আল্লাহর আলোকে নিভিয়ে দিতে মানে দিন ইসলামকে নিশ্চিন্ন করে দিতে চায় তাদের ফুৎকার দ্বারা মুখের তবে আল্লাহ পাক অস্বীকার করেন শাব্দিক অর্থ করছি আবা ইয়াবা বাবে ফাতা ইফতাহ থেকে আল্লাহ অস্বীকার করেন ইল্লা ইয়তিম্মানুরাহু একমাত্র তার আলোকে পূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে আল্লাহ তার দিন ইসলামের আলোকে পূর্ণ করা ছাড়া অন্য কিছু হতে দিতে চান না অস্বীকার করে আল্লাহ রব আলমিন আর আল্লাহ যেটা অস্বীকার করে সেটা কারো করার ক্ষমতা নেই ওলাও কারিহাল কাফের যদিও কাফেররা এই বিষয়টিকে আল্লাহর নূরের পূর্ণতাকে দিন ইসলামের শক্তিশালী হওয়াকে অপছন্দ করে অপ্রীতিকর মনে করে বরদাস্ত করতে পারে না আল্লাহ তো সেই সত্তা যিনি তার রাসুল মোহাম্মদ সাল্লামকে প্রেরণ করেছেন বিল হুদা হেদায়ত নিয়ে দিন ইল হক আর সত্য দিন নিয়ে হেদায়াত এবং সত্য দিন দুটোর অর্থ কি তাফসির কি সবচেয়ে শক্তিশালী এবং প্রসিদ্ধ অর্থ হচ্ছে আল এলমোনাফে ওয়াল আমালুসলেহ হোদা মানে হচ্ছে আল এলমোনাফে উপকারী জ্ঞান আল্লাহ নবীকে পাঠিয়েছেন উপকারী এলেম নিয়ে কোরআন এবং হাদিসের ওহির জ্ঞান নিয়ে পাঠিয়েছেন প্রথম হচ্ছে এলম তো হেদায়ত মানে হচ্ছে এলম রাস্তা কখন আপনার জন্য ক্লিয়ার হবে যখন আপনার জ্ঞান থাকবে ঠিক না তো হোদা মানে হচ্ছে আল ইলমন্না উপকারী জ্ঞান উপকারী এলম নিয়ে আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছেন আর সত্য দিন মানে আল আমালুসলে নেক আমল দিন ইসলাম হচ্ছে সঠিক জ্ঞান অর্জন করার নাম আর নেক আমল সৎ কর্মশীল হওয়ার নাম এই দুটো নিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ ফাকরাবুল আলমিন পাঠিয়েছেন কেন রসুল পাঠালেন এই জন্য যে মুসলমানরা শুধু মার খাক হ্যাঁ গোলামি করুক না এই জন্য পাঠান নাই মুসলিমরা কমজোর হয়ে থাক মুসলিমদের রক্ত সবচাইতে সস্তা মুসলিমদের রক্ত ঝরছে তার জন্য কেউ আহ করেন না আফসুসও করে না আর সমবেদনাও গোপন করে না আর কয়েকটা কাফের যদি মারা যায় তাহলে তার জন্য মুসলিমরাও সমবেদনা প্রকাশ করা শুরু করে আর মুসলিমরা আহ আহ আহ করা শুরু করে খাইরে এই হচ্ছে মুসলিমদের দশা এই জন্য মুসলিমরা লাঞ্ছিত কয়েকটা যদি গোরা শ্বেতাঙ্গ যদি মারা যায় তো তার জন্য হাই আফসুস আর সেই দেশের পতাকাকে নিজের প্রোফাইলে রাখা এটা হচ্ছে মুসলিমদের চরিত্র আজকালকার বুঝছেন না আমার কথা না বুঝছেন না কিন্তু ফিলিস্তিনে প্রতিদিন শিশু নারী বৃদ্ধ তারা যোদ্ধা নয় তারা অস্ত্র ধরতে পারে না রক্ত ঝরছে বার্মায় রক্ত ঝরছে এরাকে রক্ত ঝরছে সিরিয়াতে রক্ত ঝরছে না কখনো তো মুসলিমকে দেখলেন না যে নিজের প্রোফাইলে রেখেছে সমবেদনা জ্ঞাপন করেছে আর ইহুদিন আসার কুফরি শক্তির কথা তো বাদ দেন এরা নাকি সবই শিশুগুলোও সন্ত্রাসী আমাদের নারীরাও সন্ত্রাসী আমাদের বৃদ্ধ অচলগুলো সব সন্ত্রাসী আমাদের আল্লাহ ফাকরাবুল আলম বলছেন দিন ইসলাম এই জন্য পাঠাইনি যে তোমরা শুধু মার খাবে আর লাঞ্ছিত হয়ে থাকবে কি জন্য পাঠিয়েছি লিউজ হেরাহু আলাদ্দিনে কুল্লেহি যাতে করে সত্য দিনকে সত্য দিনকে আল্লাহ পাক বিজয়ী করে দেন সমস্ত মতবাদের ওপর সমস্ত ধর্মের ওপর সমস্ত দিনের ওপর তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে সুসংবাদ দিয়েছেন ভালো করে শুনে রাখেন মুসলিমদেরকে যে দিনকে আল্লাহ সমস্ত বাতিল দিনের ওপর দিনে হককে সত্য দিনকে শক্তিশালী করবেন হ্যাঁ ইউজ হেরা মানে বিজয়ী দান করবেন জয়যুক্ত করবেন তার মানে মুসলিমরাও বিজয় লাভ করবে মুসলিমরাও জয়যুক্ত হবে মুসলিমরা নেতৃত্ব দেবে ও আন্তুমুল আলাউ কারিহাল মুশেক যদিও মুশেকরা এটাকে বরদাস্ত না করে হ্যাঁ মেনে নিতে না চায় কিন্তু আল্লাহ পাক তা অবশ্যই করবেন কিন্তু যেমন বললাম যে মুসলিমদেরকে আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে মুসলিমদেরকে সত্যিকার অর্থে আল্লাহর দিনের সামনে আত্মসমর্পণ করতে হবে রসুল্লাহ সাল্লা নিয়ে আসা বিধানের সামনে আত্মসমর্পণ